কায়স ইবনু উবাদ রদিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি মদিনায় মসজিদে উপবিষ্ট ছিলাম তখন এমন এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন যার চেহারায় বিনয় ও নম্রতার ছাপ ছিল লোকজন বলতে লাগলেন এই ব্যক্তি জান্নাতিগণের একজন তিনি হালকাভাবে দুরাকাত সলাৎ আদায় করে মসজিদ হতে বেরিয়ে গেলেন আমি তাকে অনুসরণ করলাম এবং তাকে বললাম আপনি যখন মসজিদে প্রবেশ করেছিলেন তখন লোকজন বলাবলি করছিল যে ইনি জান্নাতবাসীগণের একজন তিনি বললেন আল্লাহর কসম কারো জন্য এমন কথা বলা উচিত নয় যা সে জানে না আমি তোমাকে আসল কথা বলছি কেন তা বলা হয় আমি নবী সাল্লাহ সাল্লাম এর জামানায় একটি স্বপ্ন দেখে তার নিকট বর্ণনা করলাম আমি দেখলাম যে আমি যেন একটি বাগানে অবস্থান করছি বাগানটি বেশ প্রশস্ত সবুজ বাগানের মধ্যে একটি লোহার স্তম্ভ যার নিম্নভাগ মাটিতে এবং উপরিভাগ আকাশ স্পর্শ করেছে স্তম্ভের উপর একটি শক্ত কড়া সংযুক্ত রয়েছে আমাকে বলা হলো উপরে ওঠো আমি বললাম এটা তো আমার সামর্থ্যের বাইরে তখন একজন খাদিম এসে পিছন দিক হতে আমার কাপড়সহ চেপে ধরে আমাকে উঠতে সাহায্য করলেন আমি উঠতে লাগলাম এবং উপরে গিয়ে আংটাটি ধরলাম তখন আমাকে বলা হলো শক্তভাবে আংটাটি ধরো তারপর কড়াটি আমার হাতের মুঠায় ধরা অবস্থায় আমি জেগে গেলাম নাবি সাল্লাহ সাল্লামের নিকট স্বপ্নটি বললে তিনি বললেন এ বাগান হলো ইসলাম আর স্তম্ভটি হলো ইসলামের খুঁটিসমূহ করাটি হল উরুয়াতুল উস্কা অর্থাৎ শক্ত ও অটুট করা এবং তুমি আজীবন ইসলামের উপর কায়েম থাকবে রাবি বলেন এই ব্যক্তি হলেন আবদুল্লাহ ইবনু সাল্লাম রদিয়াল্লাহ তালাহ